বৃষ্টি ঝরা মনের কোণে অশান্ত মন শান্ত যদি হয় প্রভু তোমার ভালোবাসা ভালোবাসা পেলে জীবন হবে মধুময় বৃষ্টি ঝরাও মনের কোণে অশান্ত মন শান্ত যদি হয় প্রভু তোমার ভালোবাসা ভালোবাসা পেলে জীবন হবে মধুময় বৃষ্টি ঝরাও মনের কোণে মাঝে মাঝে ভুলের পথে বাড়াই যখন পা তোমার কাছে ঠাই পেলে মন ভ্রান্ত হব না মাঝে মাঝে ভুলের পথে বাড়াই যখন পা তোমার কাছে ঠাই পেলে মন ভ্রান্ত হব না তুমি বিরাগ ভাজন হলে তুমি বিরাগ ভাজন হলে সবই হবে লয় বৃষ্টি ঝড়াও মনের কোণে অশান্ত মন শান্ত যদি হয় প্রভু তোমার ভালোবাসা ভালোবাসা পেলে জীবন হবে মধুময় বৃষ্টি ঝরাও মনের কোণে হতাশ হলে কেউ তো আমায় দেয় না ভাবনা মেঘের শীতল ছায়ার মতো দিও করুণা হতাশ হলে কেউ তো আমায় দেয় না ভাবনা মেঘের শীতল ছায়ার মতো দিও করুণা তুমি যদি দূরে রাখো তুমি যদি দূরে রাখো আসবে পরাজয় বৃষ্টি ঝড়াও মনের কোণে অশান্ত মন শান্ত যদি হয় প্রভু তোমার ভালোবাসা ভালোবাসা পেলে জীবন হবে মধুময় বৃষ্টি ঝরাও মনের কোণে অশান্ত মন শান্ত যদি হয় প্রভু তোমার ভালোবাসা ভালোবাসা পেলে জীবন হবে মধুময় সুপ্রিয় শ্রোতা মণ্ডলী এতক্ষণ আপনারা শুনলেন সাংবাদিক আমিরুল মোমিনিন মালিক শিল্পী নওশাদ মাহফুজ ও মাসুম বিল্লার কথা ও সুরে নিরন্তর সাংস্কৃতিক ফোরামের পরিবেশনায় যৌথ অ্যালবাম সব কথা সব সুর ক্যাসেটটিতে কণ্ঠ দিয়েছেন বিদ্রোহী শিল্পী মাসুম বিল্লাহ ইবনে নাইম এবং সাগর হোসাইন দিক নির্দেশনায় হজরত মাওলানা আব্দুল কাইম মিয়া প্রযোজনায় গোয়ালগেরাম আলিয়া কামিল মাদ্রাসা কাশিয়ানি গোপালগঞ্জ শব্দগ্রহণে রিদম স্টুডিও ডাউনলোড করার জন্য ক্লিক করুন W W W dot dot com অথবা যোগাযোগ করুন শূন্য এক সাত দুই এক নয় নয় এক এক সাত আট এই নম্বরে